উমর ইবনুল খত্তাব রাজিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন তোমাদের মধ্যে কে নবী সাল্লাহ সাল্লামের ফিতনা সম্বন্ধেও হাদিস স্মরণ রেখেছ যেমনভাবে তিনি বর্ণনা করেছেন হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি সর্বাধিক মনে রেখেছি উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন বর্ণনা করো তুমি তো অত্যন্ত সাহসী ব্যক্তি হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের পরিবার পরিজন ধন সম্পদ এবং প্রতিবেশী দ্বারা সৃষ্ট ফিতনা ফাসাদের ক্ষতিপূরণ হয়ে যাবে সালাদ সৎকা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার দ্বারা উমর আদিল্লাহ তালাহু বললেন আমি এ ধরনের ফিতনা সম্বন্ধে জিজ্ঞেস করিনি বরং উদ্বেলিত সমুদ্রের ঢেউয়ের মতো ভীষণ আঘাত হানে ওই ধরনের ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করেছি হুজাইফা রদিল্লাহ তালাহু বললেন হে আমিরুল মোমিনিন এ ধরনের ফিতনা সম্পর্কে আপনার শঙ্কিত হবার কোনো কারণ নেই আপনার এবং এ জাতীয় ফিতনার মধ্যে একটি সুদৃঢ় কপাট বন্ধ অবস্থা রয়েছে উমর রদিল্লাহ তালাহু জিজ্ঞেস করলেন এই কপাটটি কি খোলা হবে না ভেঙে ফেলা হবে হুজাইফা রদিল্লাহ তালাহু বলেন ভেঙে ফেলা হবে উমর রদিল্লাহ তালাহু বললেন তাহলে এই কপাটটি আর সহজে বন্ধ করা যাবে না আমরা হুজাইফাকে জিজ্ঞেস করলাম উমর রদিল্লাহ তালাহু কি জানতেন ওই কপাট দ্বারা কাকে বোঝানো হয়েছে তিনি বললেন অবশ্যই যেমন নিশ্চিতভাবে জানতেন আগামী দিনের পূর্বে আজ রাতের আগমন অনিবার্য আমি তাকে এমন একটি হাদিস শুনিয়েছি যাতে ভুল ত্রুটির সুযোগ নেই আমরা হুজাইফাকে ভয়ে জিজ্ঞেস করতে সাহস পাইনি তাই মাশরুককে বললাম মাশরুক রহমতুল্লা আল্লাহি জিজ্ঞেস করলেন এ বন্ধ কপাট কে হুজাইফা রদিল্লাহ তালাহু বললেন উমর রদিল্লাহ তালাহু স্বয়ং